দমের পাখি দমের পাখি যাবে যখন উড়ে দমের পাখি দমের পাখি যাবে যখন উড়ে দমের পাখি দমের পাখি যাবে যখন উড়ে শূন্য খাঁচা পড়ে রবে শূন্য খাঁচা পড়ে রবে মাটির ওই ঘরে আসবে না ফিরে দমের পাখি দমের পাখি যাবে যখন উড়ে দমের পাখি দমের পাখি যাবে যখন উড়ে দুই দিনের এই দুনিয়ায় ডুবে আছো রং তামাশায় দুই দিনের এই দুনিয়ায় ডুবে আছো রং তামাশায় দুই দিনের এই দুনিয়ায় ডুবে আছো রং তামাশায় এক নিমিষের ঝড়ে সবি এক নিমিষের ঝড়ে সবি যাবে রে উড়ে আসবে না ফিরে দমের পাখি দমের পাখি যাবে যখন দমের পাখি দমের পাখি যাবে যখনুরে শূন্য খাঁচা পরে রবে শূন্য খাঁচা পরে রবে মাটির ওই ঘরে আসবে না ফিরে দমের পাখি দমের পাখি যাবে যখনুরে দমের পাখি দমের পাখি যাবে যত নূরে তোমার যত বাড়ি গাড়ি যাইতে হবে ছাড়ি আপন স্বজন নিয়া সবই করবে কাড়াকাড়ি মৌন তারি মাঝে মাঝে সাজিছ তুমি নিত সাজে মৌন তারি মাঝে মাঝে সাজছ তুমি নিত সাজে মৌন তারি মাঝে মাঝে সাজছ তুমি নিত সাজে যে তোমারি পাল্লেওয়ালা যে তোমারি পাল্লেওয়ালা কেন ডাকো না তারে আসবে না ফিরে দমের পাখি দমের পাখি যাবে যখন উড়ে দমের পাখি দমের পাখি যাবে যখন উড়ে শূন্য খাঁচা পড়ে রবে শূন্য খাঁচা পড়ে রবে মাটির ওই ঘরে আসবে না ফিরে দমের পাখি দমের পাখি যাবে যখন দমের পাখি দমের পাখি যাবে যখন উড়ে দমের পাখি দমের পাখি যাবে যখন উড়ে দমের পাখি দমের পাখি যাবে যখন উড়ে দমের পাখি দমের পাখি যাবে যখন উড়ে